بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু حميم تنزيل الكتاب من الله العزيز الحكيم إن في السماوات والأرض لآيات للمؤمنين হা মিম পরাক্রান্ত প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ এ কিতাব নিশ্চয়ই নভমণ্ডল ও ভূমণ্ডলে মুমিনদের জন্য নিদর্শনাবলী রয়েছে وفي خلقكم وما يبث من دابة واختلاف الليل والنهار وما أنزل الله من السماء من رزق فأحيا به الأرض بعد موتها فأحيا به الأرض بعد موتها وتصريف الرياح آيات لقوم يعقلون আর তোমাদের সৃষ্টিতে এবং বিক্ষিপ্ত জীবজন্তুর মধ্যে নিদর্শনাবলী রয়েছে বিশ্বাসীদের জন্য واختلاف الليل والنهار وما أنزل الله من السماء من رزق فأحيا به الأرض بعد موتها فأحيا به الأرض بعد موتها وتصريف الرياح آيات لقوم يعقلون দিবারাত্রির পরিবর্তনে আল্লাহ আকাশ থেকে যে রিজিক বর্ষণ করেন অতপর পৃথিবীকে তার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন তাপে এবং বায়ুর পরিবর্তনে বুদ্ধিমানদের জন্য নিদর্শনাবলী রয়েছে এগুলো আল্লাহর আয়াত যা আমি আপনার কাছে আবৃত্তি করি যথাযথরূপে অতএব আল্লাহ ও তার আয়াতের পর তারা কোন কথায় বিশ্বাস স্থাপন করবে ويل لكل أفاك أثيم يسمع آيات الله تتلى عليه ثم يصر مستكبرا كأن لم يسمعها فبشره بعذاب أليم প্রত্যেক মিথ্যাবাদী পাপাচারীর দুর্ভোগ সে আল্লাহর আয়াতসমূহ শুনে অতপর অহংকারী হয়ে জেদ ধরে যেন সে আয়াত শুনেনি অতএব তাকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন من ما كسبوا شيئا ولا ما اتخذوا من دون الله أولياء ولهم عذاب عظيم যখন সে আমার কোনো আয়াত অবগত হয় তখন তাকে ঠাট্টারূপে গ্রহণ করে এদের জন্যই রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি هذا هدى والذين كفروا بآيات ربهم لهم عذاب من رجز أليم এটা সৎ পথ প্রদর্শন আর যারা তাদের পালনকর্তার আয়াতসমূহ অস্বীকার করে তাদের জন্য রয়েছে কঠোর যন্ত্রণাদায়ক শাস্তি الله الذي سخر لكم البحر لتجري الفلك فيه بأمره ولتبتغوا من فضله ولعلكم تشكرون وسخر لكم ما في السماوات وما في الأرض جميعا منه إن في ذلك لآيات لقوم يتفكرون دني الله যিনি সমুদ্রকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তার আদেশক্রমে তাতে জাহাজ চলাচল করে এবং যাতে তোমরা তার অনুগ্রহ তালাশ করো ও তার কৃতজ্ঞ হও এবং অধীন করে দিয়েছেন তোমাদের যা আছে নভমণ্ডলে ও যা আছে ভূমণ্ডলে তার পক্ষ থেকে নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শনাবলী রয়েছে قل للذين آمنوا يغفروا للذين لا يرجون أيام الله ليجزي قوما بما كانوا يكسبون মুমিনদেরকে বলুন তারা যেন তাদেরকে ক্ষমা করে যারা আল্লাহর সে দিনগুলো সম্পর্কে বিশ্বাস রাখে না যাতে তিনি কোন সম্প্রদায়কে কৃতকর্মের প্রতিফল দেন من عمل صالحا فلنفسه ومن أساء فعليها ثم إلى ربكم ترجعون যে সৎ কাজ করে সে নিজ স্বার্থেই তা করে আর যে অসৎ কাজ করে তা তার উপরই বর্তাবে অতপর তোমরা তোমাদের পালন কর্তার দিকে প্রত্যাবর্তিত হবে আমি বনি ইসরায়েলকে কিতাব রাজত্ব ও নবুয় দান করেছিলাম এবং তাদেরকে পরিচ্ছন্ন রিজিক দিয়েছিলাম এবং বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম আরও দিয়েছিলাম তাদেরকে ধর্মের সুস্পষ্ট প্রমাণ আদি অতপর তারা জ্ঞান লাভ করার পর শুধু পারস্পরিক জেদের বশবর্তী হয়ে মতভেদ সৃষ্টি করেছে তারা যে বিষয়ে মতভেদ করত আপনার পালনকর্তা কিয়ামতের দিন তার ফয়সালা করে দেবেন ثم جعلناك على شريعة من الأمر فاتبعها ولا تتبع أهواء الذين لا يعلمون এরপর আমি আপনাকে রেখেছি ধর্মের এক বিশেষ শরীয়তের উপর অতএব আপনি এর অনুসরণ করুন এবং অজ্ঞানদের খেয়াল খুশির অনুসরণ করবেন না من الله شيئا وإن الظالمين بعضهم أولياء بعض والله ولي المتقين আল্লাহর সামনে তারা আপনার কোনো উপকারে আসবে না জালিমরা একে অপরের বন্ধু আর আল্লাহ পরহিজগারদের বন্ধু هذا بصائر الناس وهدى ورحمة لقوم يوقنون এটা মানুষদের জন্য জ্ঞানের কথা এবং বিশ্বাসী সম্প্রদায়ের জন্য হেদায়েত ও রহমত أم حسب الذين اجترحوا السيئات أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات سواء محياهم ومماتهم ساء ما يحكمون যারা দুষ্কর্ম উপার্জন করেছে তারা কি মনে করে যে আমি তাদেরকে সে লোকদের মতো করে দেব যারা ইমান আনে ও সৎকর্ম করে এবং তাদের জীবন ও মৃত্যু কি সমান হবে তাদের দাবি কত মন্দ وخلق الله السماوات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 সংগঠিত হবে সেদিন মিথ্যাবাদীরা ক্ষতিগ্রস্ত হবে আপনি প্রত্যেক উম্মতকে দেখবেন নত যেন অবস্থায় প্রত্যেক উম্মতকে তাদের আমল নামা দেখতে বলা হবে তোমরা যা করতে অদ্য তোমাদেরকে তার প্রতিফল দেয়া হবে هذا كتابنا ينطق عليكم بالحق إنا كنا نستنسخ ما كنتم تعملون فأما الذين آمنوا وعملوا الصالحات فيدخلهم ربهم في رحمته ذلك هو الفوز المبين আমার কাছে রক্ষিত এই আমল নামা তোমাদের সম্পর্কে সত্য কথা বলবে তোমরা যা করতে আমি তা লিপিবদ্ধ করতাম যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে তাদেরকে তাদের পালনকর্তা সিও রহমতে দাখিল করবেন এটাই প্রকাশ্য সাফল্য আর যারা কুফর করেছে তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের কাছে কি আয়াতসমূহ পঠিত হতো না কিন্তু তোমরা অহংকার করেছিলে এবং তোমরা ছিলে এক অপরাধী সম্প্রদায় وإذا قيل إن وعد الله حق والساعة لا ريب فيها قلتم ما ندري ما الساعة إن نظن إلا ظنا وما نحن بمستيقنين যখন বলা হতো আল্লাহর ওয়াদা সত্য এবং কেয়ামতে কোনো সন্দেহ নেই তখন তোমরা বলতে আমরা জানি না কেয়ামত কি আমরা কেবল ধারণাই করি এবং এ বিষয়ে আমরা নিশ্চিন্ত নই তাদের মন্দ কর্মগুলো তাদের সামনে প্রকাশ হয়ে পড়বে এবং যে আজাব নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত তা তাদেরকে গ্রাস করবে বলা হবে আজ আমি তোমাদেরকে ভুলে যাব যেমন তোমরা এদিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিলে তোমাদের আবাসস্থল জাহান নাম এবং তোমাদের সাহায্যকারী নেই এটা এজন্য যে তোমরা আল্লাহর আয়াতসমূহকে ঠাট্টারূপে গ্রহণ করেছিলে এবং পার্থিব জীবন তোমাদেরকে প্রতারিত করেছিল সুতরাং আজ তাদেরকে জাহান নাম থেকে বের করা হবে না এবং তাদের কাছে তওবা যাওয়া হবে না অতএব বিশ্বজগতের পালন কর্তা ভূমণ্ডলের পালনকর্তা ও নভমণ্ডলের পালনকর্তা আল্লাহরই প্রশংসা নভমণ্ডলে ও ভূমণ্ডলে তাঁরই গৌরব তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়